আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে তিনি নাবি সাল্লাহ আলাইসাল্লামের অজু ও স্টেঞ্জার ব্যবহারের জন্য পানি ভর্তি একটি পাত্র নিয়ে পেছনে পেছনে যাচ্ছিলেন হঠাৎ তিনি তাকিয়ে বললেন কে আমি বললাম আমি আবু হুরাইরা তিনি বললেন আমাকে কয়েকটি পাথর তালাশ করে দাও আমি তা দিয়ে স্টেঞ্জা করব। তবে হাড় ও গোবর আনবে না আমি আমার কাপড়ের কিনারায় কয়েকটি পাথর এনে তার কাছে রেখে দিলাম এবং আমি সেখান থেকে কিছুটা দূরে গেলাম তিনি যখন স্টেঞ্জা হতে বেরোলেন তখন আমি এগিয়ে তাকে জিজ্ঞেস করলাম হাড় ও গোবরের ব্যাপার কী তিনি বললেন এগুলো জিনের খাবার আমার কাছে নাসিবিন নামের জায়গা হতে জিনের একটি প্রতিনিধি দল এসেছিল তারা ভালো জিন ছিল তারা আমার কাছে খাদ্যদ্রব্যের আবেদন জানালো তখন আমি আল্লাহর নিকট দোয়া করলাম যে যখন কোনো হাড্ডি বা গোবর তারা লাভ করে তখন তারা যেন তাতে খাদ্য পায়